আয়সা রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখনই নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম সফরে যাবার ইরাদা করতেন তখনই স্ত্রীগণের মাঝে লটারি করতেন এক সফরের সময় আয়সা রদিয়াল্লাহ তাল্লাহা এবং হাফসা রদিয়াল্লাহ তাল্লাহা এর নাম লটারিতে ওঠে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের রীতি ছিল যখন রাত হতো তখন আয়সা রদিয়াল্লাহ তাল্লাহা এর সঙ্গে এক সাওয়ারিতে আরোহণ করতেন এবং তার সঙ্গে কথা বলতে বলতে পথ চলতেন এক রাতে হাফসা রদিয়াল্লাহ তাল্লাহা আয়সা রদিয়াল্লাহ তাল্লাহাকে বললেন আজ রাতে তুমি কি আমার উঠে আরোহণ করবে এবং আমি তোমার উঠে যাতে করে আমি তোমাকে এবং তুমি আমাকে এক নতুন অবস্থায় দেখতে পাবে আয়সা রাজিল্লাহ তাল্লাহা উত্তর দিলেন হ্যাঁ আমি রাজি আছি সে হিসেবে আয়সা রাজিল্লাহ তাল্লাহা হাফসা রাজিল্লাহ তাল্লাহা এর উটে এবং হাফসা রাজিল্লাহ তাল্লাহা আয়সা রাজিল্লাহ তাল্লাহা এর উটে সওয়ার হলেন নবী সাল্লাহ সাল্লাম আয়সা রাজিল্লাহ তাল্লাহা এর নির্ধারিত উটের কাছে এলেন যার উপর হাফসা রাজিল্লাহ তাল্লাহা বসা ছিলেন তিনি তাকে সালাম দিলেন এবং তার পার্শ্বে বসে সফর করলেন পথিমধ্যে এক স্থানে সবাই অবতরণ করলেন আইসারা দিল্লাহ তাল্লাহা নবী সাল্লাহ সাল্লাম এর সান্নিধ্য থেকে বঞ্চিত হলেন যখন তারা সকলেই অবতরণ করলেন তখন আইসার আদিল্লাহ তাল্লাহা নিজ পাদুটি ইজখিন নামক ঘাসের মধ্যে প্রবেশ করিয়ে বলতে লাগলেন হে আল্লাহ তুমি আমার জন্য কোনো সাপ বা বিচ্ছু পাঠিয়ে দাও যাতে আমাকে দংশন করে কেননা আমি এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কিছু বলতে পারবো না